আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব তা হল আল বাবা বাবাতুল্লাহ মুশরিকিন অর্থাৎ ফিরহীন মুশরিকিনদের থেকে সম্পর্ক ছিন্ন করা এবং তাদেরকে তাকফির করা কাফেরকে কাফের বলে ঘোষণা করা এবং তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে পরামিকারী আল্লাহ আব্দুল আলমী তোরা আনফারের তিয়াত্তর নম্বর আয়াতের সাত করেন والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير যারা কাফের তারা একে অপরের বন্ধু ইল্লা তাফআলুহু যখন কাফেররা একে অপরের বন্ধু কাজে এটা তোমাদের বন্ধু না সুতরাং যখন তাদের থেকে তোমরা বিচ্ছিন্ন না হবে তাকুন ফিতনাতুন ফিল আরদ জমিনে ফেতনা হবে অফাকাদুন কবির এবং মারাত্মক ধরনের ভয়াবহ ফেতনা বা জঘন্য ফেতনা হবে মুফাসরিনেকেরাম লেখেন যে এখানে ফেতনাতুন ফিল আরদ ফাসাদুন কবির বলতে কি বোঝায় আর ফেতনাতু ফিল আরদ আর শিল্প ফেতনা অর্থ হল শিরিক والفساد الكبير اختلاف المسلم بالكافر আর ফাসাদ অর্থ হল মুসলিমদের কাফেরদের সঙ্গে মিলে যাওয়া এটা হলো আয়াতের অর্থ যে যদি তোমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন না করো এবং তাদের পরস্পরে যে একে অপরে বন্ধু তোমাদের বন্ধু না এটা যদি তোমরা বুঝতে অক্ষম হও তাহলে জেনে রাখবে পৃথিবীতে বড় ধরনের চেতনা হবে এবং বড় ধরনের ফাঁসা হবে ফেতনা অর্থ হল শিরিক আর ফাঁসাদ অর্থ হল মুসলিমরা কাফেরদের সঙ্গে মিশে যাওয়া ওয়াল মুক্তি আফি এবং যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা তারা অবাধ্যদের সাথে মিশে যাবে ইসলাম ইসলাম অসদ্মাহিল হাফিকত তৌহিদ আর এর মাধ্যমে ইসলামের যে নির্বাণ এবং যে নিয়ম নীতি এটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মাহিল হাফিকত তৌহিদ এবং তৌহিদের যে মূল ভিত্তি তা নবয় হয়ে যাবে আলী এবং এর দ্বারা এত ধরনের অনিষ্ট এবং মুসলিমদের উপর বিপদ আসবে যা আল্লাহ ভালো জানেন তাকিমুল ইসলাম মনিকাজ ও ইয়ারতাফি এলমুল জিহাদ সুতরাং যতক্ষণ পর্যন্ত এদের থেকে সম্পর্ক ভিন্ন না করা যাবে ছিন্ন না করা যাবে অতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না আমরবিল মাহরুফ নাহিয়াদের মনকারও কায়েম করা সম্ভব হবে না এবং জেহাদের এলে মানুষের অন্তর থেকে উঠে যাবে কারণ যতক্ষণ পর্যন্ত কুফারদের থাকি থেকে সম্পর্ক ছিন্ন না করা যাবে অতক্ষণ পর্যন্ত দুশ্মনদের থেকে একটা ঘৃণা তাদের উপরে যে একটা ক্ষোভ এটা সৃষ্টি হবে না বরং তাদের সাথে মহাপত তৈরি হবে এই জন্য ইল্লা হদ্দি ফিল্লাহ মুক্তিহি ও মহাদাত মহাদাত আদায় এই জন্য একজন মমিনের যে কাজটা করতে হবে তা হলো আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য এই কাজ থেকে শত্রুতা পোষণ করতে হবে আউলিয়াই এবং আল্লাহর অলি যারা অর্থাৎ আল্লাহর বন্ধু যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা অমআদাতে আদায়হি এবং যারা আল্লাহর শত্রু তাদের থেকে শত্রুতা পোষণ করা আর এ প্রসঙ্গে কোরআনের আয়াত অসংখ্য ওয়াম্বারা হাদিস এবং হাদিসেও বিভিন্ন রকম হাদিস পাওয়া যায় فأشهر من أن تذكر فمنها حديث البراء بن عازب رضي الله تعالى عنه مرفوعا হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদের মাধ্যমে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আওসাত ওয়াল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি আওসাত ওয়াল ঈমান ঈমানের সবচেয়ে শক্ত করা হলো করা বলতে যা দিয়ে ধরে ঝুলা যায় বা কোনো একটা জিনিসকে যা দিয়ে ধরা হয় ওরাল ইসলাম ইসলামের সেই করা এর মজবুত করা শক্ত করা হলো আর ফিল্লার আল ফি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো থেকে সম্পর্ক ছিন্ন করা কাউকে শত্রু মনে করা ওয়ান আবিদার রবি আল্লাহ তালাহ আফতার ইমান আল ফিল্লাহ আবুদার গেফারি রবি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনিও বলেন যে রাসুল পাক সাল্লাহ আলিয়ামের সাদ করেন আফদল ইমান সবচেয়ে উত্তম ইমান হল আল হব্বু ফিল্লাহ আল বগদু ফিহি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা পোষণ করা অফি হাদিসিন মারফুইন এবং হাদিসে মারফুইন ভিতরে তুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন اللهم لا تجعل الفاضل عندي يدا ولا نعمة فيوقظ قلبي যে আল্লাহ তুমি কোন ফাঁদের আল্লাহ অবাধ্য আল্লাহ শত্রু যারা দিনের শত্রু যারা তাদের জন্য কোন রকম সহযোগিতা আমার উপরে না থাকে বলে আর মাতান এবং তাদের জন্য কোনো অনুগ্রহ আমার প্রতি না থাকে ফাইয়াউদ্ধ কলবি যাতে আমার অন্তরটাকে ভালোবাসে অর্থাৎ যদি কোনো কাফের বা কাফের ফাজের এদের কোনো অনুগ্রহ এদের কোনো সহযোগিতা আমার উপরে থাকে তা আমার অন্তর তার প্রতি দুর্বল হবে নরম হবে তাকে ভালোবাসবে এজন্য কোনো ফাঁসেকের কোনো গুণাগার কোনো পাপির জন্য ভালোবাসা অনুগ্রহ এবং তাদের দয়া তাদের সাহায্য সহানুভূতি আমার প্রতি না থাকে ফি মারু সাল্লাম বলেন যে আমি আমার প্রতি যে আল্লাহ তারা ওহি করেছেন তার মধ্যে আমি পাই বাইশ নম্বর আয়াত আপনি এমন কোন জাতিকে দেখতে পাবেন না এমন কোন সম্প্রদায় পাবেন না ইমিনা যারা আল্লাহ এবং পরকারে বিশ্বাস করে তারা ইউআন আল্লাহ এবং আল্লাহ রসুল অবাধ্য যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে অবাধ্য হয় শত্রুতা পোষণ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এমন কোনো মমিন হতে পারে না তাহলে কেউ যদি এটা করে তাহলে সে মমিন না এটা এর থেকে বোঝা যায় সুরা মুজাদ্দর বাইশ নম্বর আয়াত এটা আমার সামনে বিস্তার আয়াত করা হবে অফিস সহিহাইনে আনিস না মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন হযরত আব্দুল্লাহ সৌদ রাজি আল্লাহ তার আনহু থেকে বুখারী আর মুসলিম বর্ণিত আল মারউ মা মান আহাব্বা আল মারউ প্রতিটি মানুষ মা মান ওই ব্যক্তির সঙ্গে মান আহাব্বা যাকে সে ভালোবাসে অর্থাৎ দুনিয়াতে বসে যাকে সে ভালোবাসত তা আমাদের মাঠে তার সঙ্গেই উঠবে এবং পরকালে তার সাথেই থাকবে সাল্লাম আল আল মারু আলা প্রতিটি মানুষ তার খলিল বা তার অন্তরঙ্গ বন্ধু যে পথে চলে যে আদর্শ যে মত যে নীতিমালা অনুসরণ করে প্রতিটি মানুষ তার বন্ধুর সেই নীতিমালাকে অনুসরণ করে চলে ফায়ানজুর সুতরাং তোমরা ভালো করে দেখো মাই ইউখাল ফায়ানজুর আহাদুকুম মাই ইউখালিল তোমাদের প্রতিটি মানুষের একটু চিন্তা করে দেখা উচিত তুমি কার সঙ্গে চলো কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো وعن ابي مسعود الانصاري البدري رضي الله تعالى عنه قال مرفوعا لا تصاحب الا مؤمنا আবু মাসউদ আল বাদারি থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তুসাহিব ইল্লা মুমিনান তুমি মুমিন ব্যতীত অন্য তার সঙ্গে বন্ধুত্ব করো না কাউকে সাথী বানিও না আর তোমার খাদ্য যেন কোনো মোত্তাকি ব্যতীত অন্য কেউ না খায় তার অর্থ হল যে মোত্তাকিকে তুমি যত বড় খাওয়াবে এবং তাদের সাথে বন্ধুত্ব করবে তার খাওয়ানোর মাধ্যমে বন্ধুত্ব স্থাপন হয় তো এই জন্য তোমার খাদ্য যেন কোনো মমিন ছাড়া অন্য কেউ না খায় ওয়ান আলী রাজি আল্লাহ তার আনহু মাত্র আন হজরত আলী রাজি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত করেন যে কোন ব্যক্তিকে মানুষ ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে আমাদের মাঝে তার সঙ্গেই সে উঠবে অকাল সাল্লাহ আলিয়াল্লাম আরো হিসাব করেন তোমরা আল্লাহ নৈকত্য অর্জন করো বিবগযি আহলিল মাআসি যারা না পারমান আল্লাহ অবাধ্য যারা তাদের সাথে শত্রুতা করে তোমার আল্লাহর নৈকট্য অর্জন করো তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো যারা আল্লাহ অবাধ্য যারা না ফারমান যারা কাফের যারা পাশেক এদের থেকে শত্রুতা পোষণ করা ও আলকুহি উজুল মুক্তহর রাতিন এবং তাদের সঙ্গে তোমরা সাক্ষাৎ করো যে উজুল মুক্তহর রাতিন হ্যাঁ। এবং তাদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করো সাক্ষাৎ করো ইউজুইন মুফাহরাতিন এমন বিকার মানে তাদের মন চেহারা মানে এমন যে হাসি খুশি এরকম চেহারা না থাকে তার অর্থ তাদের সাথে তোমরা খুব আনন্দের সাথে সাক্ষাৎ করবে না অলকানেসুর এবং বিশাখাতিহীন এবং তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো বেশাখাতিহীন তাদেরকে অসন্তুষ্ট করে তাতার রবি আল্লাহ তাবা ও এবং আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বেতাবা ও হুম তাদের থেকে দূরত্ব বজায় রেখে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রাখো আল্লাহর নৈকট্য অর্জন হবে দেরি থেকে শুরু করতে হবে وقال عيسى عليه الصلاة والسلام تحببوا إلى الله ببغض أهل المعاصي হজরত ঈসা আলহ সালাতাম থেকে বর্ণিত তাকাব্বাবু ইল্লাহি বিবগদি আহলিল মাআসি তোমরা আল্লাহ ভালোবাসা অর্জন করো আহলে মাআসিদের থেকে শত্রুতা পোষণ করো অর্থাৎ আহলে মাআসি যারা আল্লাহ অবাধ্য যারা আল্লাহ না নাফরমান যারা ওদের সাথে শত্রুতা পোষণ করে তোমরা আল্লাহ মহাব্বত আল্লাহ ভালোবাসা অর্জন করো তার অর্থ আল্লাহ অবাধ্য যারা তাদের থেকে যত শত্রুতা পোষণ করা হবে তাদের সাথে দূরত্ব বজায় রাখা হবে অতি আল্লাহ ভালোবাসা অর্জন করা যাবে মূলত এটা আসলে একটা কেতাবের থেকে নকল করা এজন্য রেফারেন্স একবারে চলে আসবে এবং হাজির সবগুলি সহিহাদি এই জন্য একবারে জানতে চাইছেন হাজির থেকে শুধু আসলে সবগুলি সহিহাদি যেগুলো সহিহাদিসের থেকে এগুলো আনা একবারে রেফারেন্স একবার শেষ আসবে এটা তো এরপর আসতো তাকরবি আল্লাহ বিলবোধ আনহুম তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বিলবোধ আনহুম আহলে মাওয়াকি যারা তাদের থেকে দূরত্ব হাসিল করে এবং আল্লাহ সন্তুষ্টি তোমরা অন্বেষণ করো বেসাফাতিহীন তাদের অসন্তুষ্ট করে অর্থাৎ তাদেরকে তোমরা অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো তারা যাতে খুশি হয় এটা করবে না বরং আল্লাহ যাতে খুশি হন সেটাই করবে وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال من أحب في الله وأبغض في الله ووالى في الله وعاد في الله فإنما تنال جلال الله بذلك যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ এর মাধ্যমে সে আল্লাহর বেলায় এবং আল্লাহর বন্ধুত্বের মর্যাদা লাভ করে থাকে এটা যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহর বন্ধুত্ব আল্লাহর ভালোবাসা অর্জন করে থাকবে ওয়ালাইয়া যেটা আব্দুল তোমার ইমান ওয়ালা ওকাসির সালাতুহু ওয়া কওমুহু হাত্তা ইয়াকুনা কাযালিক আর কোন ব্যক্তি ইমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত আস্বাদন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে যদিও তার সালাদ এবং ফর্ম অনেক বেশি হোক একজন লোক সবসময় সালাদ আদায় করে থাকে সম ঠিকমতো আদায় পালন করে থাকে তারপরও সে আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে ইয়ানি হাত্তা তাকুন মাহাব্বাতুহু আবু আল্লাহ আল্লাহর জন্য মহাব্বত এবং আল্লাহর জন্য বন্ধুত্ব না হবে অপগ্রহ মহাদাহি এবং আল্লাহর জন্যই তার শত্রুতা এবং ঘৃণা না হবে আজকে যেটা দেখা যায় তা হলো মানুষের বন্ধুত্ব মানুষের ভালোবাসা এসবটাই আসে দুনিয়ার ব্যাপারে দুনিয়াকে কেন্দ্র করে তাদের ভালোবাসা স্থাপন হয় এবং শত্রুতা হয় মূলত এটা ইমানদারের লক্ষণ না হওয়া উচিত সাইদা কান হাদা কালাম ইবনে আব্বাস কালা ইবনে আব্বাস আদি আল্লাহ তার আনু যেই যুগে সেই যুগেই তিনি বললেন যে বর্তমানে মানুষের ভালোবাসা মানুষের বন্ধুত্ব এবং শত্রুতা দুনিয়াবি বিষয় হয়ে থাকে এটা ওই সময় তিনি বলেছিলেন তো যদি ওই সময় তিনি কথা বলে থাকেন ওহফি ফাইল করুন অথচ ওটা ছিল সবচেয়ে উত্তম যুগ আমার জারাদ আল আমরু বা সিদ্ধাতা পরবর্তীতে আরো খারাপের দিকেই যাবে অপবদা নাম দশায় এবং ভালো জিনিস থেকে দূরেই সরতে থাকবে কামা কওয়ালা সাল্লাহ ইসলাম যেমন তারা সুরে পাওয়া সাল্লাহ ইসলাম বলেছেন যে লাগিয়াতি আমার নাম জামানুন ইল্লা আল্লাহি বাদাহ সর্বমিনহু যে মানুষের নিকটে যত সময় আসতে থাকবে অতই আগের থেকে খারাপের দিকে যাবে লাগিয়াতি আন্না জামানুন মানুষের সামনে এমন সময় আসবে না যে সময়টা ইল্লা আল্লাহি বাদাহ সর্বমিনহু যার পরবর্তী সময়টা তার চেয়ে খারাপ না হবে বলকানাত মোয়ারাতুল নাস আলিয়াউম অমহাব্বাতুহুম মোয়াসারাতুহুম কুফুর অশিদ কল বরং বর্তমান না আগে তো মানুষ মহাব্বত করত একজনকে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে এখন বর্তমানে তাদের ভালোবাসা মহাব্বত হলো কুফুরের ভিত্তিতে সিরিকের ভিত্তিতে এবং গুনাহের ভিত্তিতে যে যত পাপ বেশি করে তাদের সাথে বন্ধুত্ব বেশি আমরা করে থাকি এটা লিখক বলতেছেন এখানে فليحذر عبد كل الحذر من موالات الناس اليوم ومحبتهم ومواتهم কাজী প্রতিটি মমিন বান্দার উচিত হবে কুল্লাল হাজার পরহেজ করে চলা আমাদের ইনহিমাত মাহি ওয়ালেন বিফাতে মাহুম যে আল্লাহ দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা তাদের সঙ্গে উঠা করা তাদের সঙ্গে হাসি খুশি চলা ও আদমের বিরোধতে আড়াইহীন তাদের উপরে কঠোর না হওয়া এগুলো পরহেজ করা উচিত ও আইয়াত্তাফিদা বোকানা এবং তাদেরকে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানানো এবং আসাম বিন আলাপ এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এগুলো থেকে সম্পূর্ণ পরেজ করা উচিত হাজরত এখানে একটা ঘটনা নিয়ে আসছেন হজরতে আবু মুসা থেকে বর্ণিত তিনি বলেন যে পুত্রী অমার রাজি আল্লাহ তালাহ লিকা কাসিবুল্লাহনিয়ম আবু মুসা আসারি বলেন যে আমি অমরকে সপ্তাহ রাজি আল্লাহ বললাম আমার একজন খ্রিস্টান মুন্সি বা কেহাস একজন কি বলে লিখক তাতে একজন মুন্সি আছে এরকম কলা মা তোমার কি হলো আল্লাহ তারা তোমাকে ধ্বংস করুন আমার সামিত আল্লাহ ইয়াকুল তুমি কি শুনো নাই আল্লাহ তারা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া বা'দুম আউলিয়া বা যে হে ইমানদারগণ তোমরা ইহুদ বা খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না বা আদম আউলিয়া বা আদিন বরং তারা একে অপরের বন্ধু তোরা মায়াদার একান্ন নম্বর আয়াত এটা উনি শুনিয়ে তারপর বললেন আল্লাহ তাহত্তা হানিফান তুমি কেন একজন হানিফকে গ্রহণ করো না হানিফ মানে যারা সমস্ত বাতিলকে ত্যাগ করে যারা সত্যকে গ্রহণ করে এদের কি মূলত হানিফ বলা হয় অর্থাৎ একনিষ্ঠভাবে যারা তৌহিদের অনুসারী এবং মুশরিক না তুমি এরকম লোককে কেন তোমার মুন্সি বা তোমার কাছে বানাওনি আমি বললাম যে হে আমির মোমিনিন সে তার লেখা লাগবে আমি আমার দিন লিখ তাবু ওলাহ দিন হবো আমার জন্য তার লেখা আর তার জন্য তার দিন অর্থাৎ তার দিন নিয়ে সে থাকবে আমি তার থেকে যে কাজ নেব অতটুকুই সে আমাকে দিবে এছাড়া তার কিছু না আমরা তাদেরকে সম্মান করব না যখন আল্লাহ তাদেরকে অপমান করেছেন আমরা তাকে সম্মান দিব না তখন আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন ওলা উদ্নিহীন অকারাত্মহমুল্লাহ আমরা তাদেরকে নিকটে ডাকবো না যখন আল্লাহ রাবুল আলাদিন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন লিল্লাহে দাবুকাই অমর যে সত্যি অমরের যে কত সুন্দর কথা অমা আস্থা থেকে আস্তার সিদ্ধাতিকে আলামান ল আর তার কত সুন্দর কঠোরতা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ নাফারমানি করে বা তা আম্মা বাড়ি বা তা আম্মা না আফরুনা লেখক বলতেছেন যে এখন তিনটা বিষয় এটা ভালো করে গবেষণা করা দরকার জমরকে সত্তাবাদী আল্লাহ তালানু কি সুন্দরভাবে বললেন ইসলাম আনকার তাবি সিদ্ধাতে অমর লাকাম আলাইকা দোয়াতে রাফতর ওলামা হুম তুমি যদি ওমরকে সত্তাবের এই বক্তব্যটা এখন বর্তমান সময়ে ওলামাদের সামনে পেশ করো তারা তোমাকে কট্টরপন্থী বলবে অথবা তোমাকে তিরস্কার করবে অকল আইনার হেকমত আইনার মস্তেহা এবং তারা বলবে যে এটা হেকমতের ইসলামের যে হেকমত ইসলামের যে কি আছে মাসেহাত মঙ্গল এগুলোর পরিপন্থী এরকম বিভিন্ন কথার উপর তিরস্কার করবে ফলে হাওলা এই জন্য বলেন যে একজন মোমেনের জন্য এটা খান হবে না বা উচিত হবে না কোন মুসলিমকে অথবা কোন ফাসেককে বা কোন নামধারী মুসলিমকে তাদের অন্তরঙ্গ বন্ধু বানানো হামিন হুম ফাইন্না দাঁড়িয়ে জীবন রেখা ফাতিল্লাহ বাক্তিহী কেননা এটা আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর গজবের কারণ হয়ে যায় অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো ফাতেকের সাথে কোনো অমুসলিমের সঙ্গে অথবা কোনো আল্লাহর অবাধ্য লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর উপরে আলামেন তার উপরে গজব আলিম করেন আল্লাহ অসন্তুষ্ট হন পাওয়ার কর্তবী তাফসিরিহি ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরের ভিতরে লেখেন এন্দা কৌরি তাহলে তাফসির বেতন আপনার মিন্দুনিকম সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন যে আয়াতটা পুরো হবে এরকম يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يأذونكم خبالا হে ইমানদারগণ তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারা তোমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানিও না তার মানে মমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু গ্রহণ করো না লাইয়ারুনা তুমি খাবারা যারা তোমাদের ক্ষতি করার ব্যাপারে কোন রকম ত্রুটি করে না অর্থাৎ তারা সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে এই ক্ষতি করতে গিয়ে তারা তাদের কোন রকম চেষ্টায় তারা কমই করে না অর্থমা আনিত্যুম তারা সবসময় চায় মা আনিত্যুম তোমাদের কষ্ট তোমাদের দুঃখ হোক না তারা ভালোবাসে তার বাবা দাদাতির রন্ধন না সোয়াহীন তাদের মুখের থেকে শত্রুতা শত্রুতামূলক কথা বের হয়ে যায় আমার শক্তি সুদূর হোক আকবার আর তাদের অন্তরে যা তারা গোপন করে আছে সেগুলো আরো মারাত্মক আরো জঘন্য তার বাইয়ান্না রকমের আজাদ ইনকুম কিন্তু আপেলুন আল্লাহ রাবুল আলম বলেন আমি তোমাদের জন্য আমার নিদর্শনাবলী বর্ণনা করলাম যদি তোমরা তা বুঝো এতে স্পষ্ট হয় যে মুসলিকদেরকে কাফেরদেরকে এবং নামদারী মুসলিমরা অন্তর্ভুক্ত একজন তৌহিদ এবং সত্যিকারী মমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুত্বের স্থাপন করলে কি ক্ষতি হবে ওরা সবসময় চায় মমিনদের ক্ষতি করার জন্য এবং তার মমিনদের যে ক্ষতি হয় তার খুশি হয় এটা আমরা খুব ভালোভাবে দেখেছিলাম যখন এই তালেবানদের শাসনের বিরুদ্ধে আমেরিকার যখন এই জাহাজগুলো আসতেছিল অনেককে শোনা গেছে যে এইবারে তালেবানদেরকে খবর আছে এই কথা তারা বলতো তাতে বোঝা যায় যে মমিনদের উপরে মুসিবত আসতে পরে এরা খুশি হয় কোরআনে আয়াতে স্পষ্টভাবে দেখা যায় অদ্যুম আনিস্তুম তোমাদের কষ্ট তোমাদের বিপদ আসছে তারা আনন্দ বোধ করে ভালোবাসে তারা তার বাধা তুমি বাগদাম না খোয়া তাদের মুখ থেকে তাদের তোমাদের শত্রুতা তোমাদের প্রতি ঘৃণা এটা প্রকাশ পেয়ে যায় বুশ যখন যুদ্ধ শুরু করে তখন তার মুখ থেকে কিন্তু বের হয়ে গেছিল যে এটা কুরুক্ষেত্রের ধর্মীয় যুদ্ধ যদিও সে পরে তাকে বিভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছিল এটাও আল্লাহ তোমার এই আয়াতেরই সত্যিকারী প্রকাশ আল্লাহ তারা যেটা বললেন এখানে এরপরে যা বলা হলো পক্ষী সুদূর আকবর পক্ষী সুদূর হুম আকবর তাদের অন্তরে যা তারা গোপন করে তা আরো মারাত্মক আরো ভয়াবহ তার অর্থ তাদের বিশ্ব হলো তোমাকে ধ্বংস করা তোমাদের মূল উৎপাদন করা এটাই তোমাদের তারা অপেক্ষা করে আসল তোমাদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে না এই জন্য বিশ্বের মুসলিমদের এটাও চিন্তা করা প্রয়োজন যে বর্তমান বিশ্বের যত কুফুরি শক্তি তাপতি শক্তি যেগুলো সেগুলো যতই মুসলমানদের জন্য করে আমরা তোমাদের কি তোমাদের শান্তি কামনা করি এটা হতেই পারে না কোরআন কারিম আল্লাহ স্পষ্ট করেছেন সুরা আল ইমরানের একশো আঠারো নম্বর আয়াতে নাহম এবার এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন তার মমিন বান্দাদেরকে নিষেধ করেছেন আইয়াত ইয়াহুদি ওয়া আহওয়াল যে কুফফারদের থেকে ইহুদিদের থেকে এবং আহাদুল আহওয়া যারা স্বার্থবাদী অর্থাৎ যারা মনের পূজারী নিজের নষ্টের পূজারী বল বেদায় এবং যারা বেদাতি বেদাতে লিপ্ত এদেরকে বা মাসজাফা বন্ধু বানানো এদেরকে সাথী বানানো এদের থেকে আল্লাহ সাবধান করেছেন যে ইউফাফিজুন আহম রাহুম তাদের প্রতি তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া অথবা নিজের কোনো কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করা এসব থেকেই সাবধান হতে হবে অনেক রুবাই বেতন আসান রুবাইয়ের থেকে তাফসির পাওয়া যায় যে এই আয়াতের অর্থ তাফসিগুলি বলে লা বেতন আসান আই লা শুধু মুনাফিকিনা ওয়া লা তাতাওয়াল্লাহুম মিন মুমিনিন মুমিনদের তোমরা তোমাদের কাছে প্রবেশ করতে দিও না তাদেরকে তুমি দেখো না মিন দুনিল মুমিনিন এবং তাদের উপরে কোনো দায়িত্ব অর্পণ করো না মুমিনদেরকে বাদ দিয়ে ويقال كل من كان على خلاف مذهبك لا ينبغي لك ان تقاتله وتواصله وتركن اليه এবং বলা হয় এরকম যে কুল্লমান কান আলা খেলাফি মধাবিকা যে কোনো ব্যক্তি তোমার মাধাব অর্থাৎ তোমার যে মত তোমার চিন্তাধারা তোমার যে নীতি এর বিপরীতে কেউ চলবে তারা তোমার নীতি তাহিদের নীতি এই নীতির বিপরীতে যে কেউ চলবে তোমার জন্য উচিত হবে না লাইয়াম বাগি আর তো খাওয়াবিন হোক তার সাথে গোপনে সম্পর্ক রাখা অত অতোয়াজির হোক ওঠা বসা করা অর্থাৎ কেউ অত্যারকা নেই তার দিকে আকৃষ্ট হওয়া তার দিকে ঝুঁকে দেওয়া এ কোনোটাই তোমার জন্য বৈধ হবে না এই সবগুলো এ পর্যন্ত যে আলোচনা হলো এটা হলো আব্দুরাল তানিয়া এই কেতাবের অষ্টম খণ্ডের চারশো আটচল্লিশ থেকে নিয়ে চারশো পঞ্চাশ খ্রিস্ট পর্যন্ত যত হাদিস এবং আদর্শ ওখান থেকে হুব হবে তার নতুন وقال الشيخ عبد الله بن محمد بن عبد الوهاب رحمه الله تعالى ولكن تأمل أرشدك الله تعالى قول ابن القيم وما نجا من شرك هذا الشرك الأكبر إلا ما عاد المشركين إلا إلى آخره يتبين لك أن الإسلام لا يستقيم إلا بمعادة أهل هذا الشرك যে একজন মমিন ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিপূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহলে শিখ এবং মুশ্রিকদের থেকে সম্পূর্ণ হয়ে স্বতন্ত্র পোষণ না করবে যে ব্যক্তি নিজে তৌহিদের উপরে চলে অথচ তাদের সাথে শত্রুতা পোষণ করে না মিনহু সে মূলত ওদেরই একজন যদিও সে সিরিপ করে না তুমি যদিও সিরিপ করো না কিন্তু তুমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তাদের সাথে চলো তুমি তাদেরই একজন আল্লাহ আলম এরপরে মহাবাতুল কাফের কাফের কি ভালোবাসা তাদের সাথে বন্ধুদের স্থাপন করা তাহাদ্দাস শেখ আব্দুর রহমান হাসান আর নওয়াফিল তৌহিদ মুবতেদাতিহি শেখ আব্দুর রহমান হাসান উনি নওয়াফিল তৌহিদ এবং মুবতেদাতিহি তৌহিদকে বিনষ্টকারী এবং তৌহিদকে ধ্বংসকারী বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ফাকাউর রহমতুল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ নওয়াফিল উনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন তার একটাই হলো এই দ্বিতীয়টা হলো এই মুসলিকদের জন্য অন্তরকে উন্মুক্ত করে দেওয়া উদার করে দেওয়া ইনসরাহ সদর সদর মানে সিনা সিনাকে অন্তরকে উন্মুক্ত করে দেওয়া লিমান আশাকা বিল্লাহি যারা আল্লাহ সাথে শিরিক করে তাদের জন্য মোয়াদ্দাতে আদা ইল্লাহি এবং আল্লাহ দুশ্মনদের সঙ্গে ভালোবাসা স্থাপন করা এটা ইমানকে বিনষ্টকারী জিনিসের থেকে একটি কেমা পাওয়া তারা এটা উনি করে দলিল পেশ করেন কয়েকশো আয়াত দিয়ে যেটা হলো মূলত সুরায় আল নাহাল এর একশো ছয় নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত সুরাটা ওয়ালাকিন আয়াত এরকম জালিকা ইস্তাহাবুল হায়াত দুনিয়া আখিরা সেখানে আছে ওয়ালাকিন মান বিল কুফরি সাতরান আলাইহিম যারা কুফুরের উপরে তাদের অন্তরকে উন্মুক্ত করে দেয় আলাইহিম গদাবুন আল্লাহ আযীম তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে আর তাদের চোখের উপরে আল্লাহ রব্বুল আলমের মোহর লাগিয়ে দিয়েছেন অবদায় জহমুল গাফিলুন এবং এরাই হল গাফিল সামান সাহারা গাহিকা সুতরাং যে ব্যক্তি এই আয়াতে স্পষ্ট হয়ে এরপরেও যারা মুসলিমদের সাথে সম্পর্ক স্থাপন করবে তাদেরকে ভালোবাসবে অর্থাৎ আরো তলা উঠেই যাহু সে তার তার উঠেইকে বাতিল করে দিল ওয়ালাওয়ালামিয়া পারিশের কাবিনাত্রী যদিও সে নিজে শিরিক করে না আল্লাহ তারা যেমন তারা তারা আর আগে বলবেন যে তার আগে উত্তরা হয়েছিল যে লাজিদ কমান আপনি এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় দেখবেন না পাবেন না যারা আল্লাহ এবং পরকারে বিশ্বাস করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য শত্রুদেরকে ভালোবাসে এমন পাওয়া যাবে না তারা তো এমনটা যদি করে তাহলে তারা আল্লাহ বন্ধু হতে পারে না ইসলাম আকবর সুবাহ এমন কোন মমিন পাওয়া যাবে না যে কাফেরকে ভালোবাসে আমার নোয়াবারও ভালো হিসাবে মমিন সুতরাং যে ব্যক্তি কাফেরকে ভালোবাসবে সে মমিন না আল্লাহ মুসাদ মাদান্নাতুল মোয়াব্দা ফাতাকুল মহাজামাতান এরপরে বলেন যে এখন ভালোবাসে না কিন্তু তাদের সাথে উষা করে চলাফেরা করে তাদের সাদৃশ্যতা অবলম্বন করে এটাও মহাব্বতের লক্ষণ কাজে এটাও হারাম এর থেকে বাঁচা চাই এরপরে হলো ثم قال رحمه الله تعالى قال محمد السحر مع واقعهم এবারে সাহাবায়ে কেরামদের এ ব্যাপারে কি আচরণ ছিল তাদের তারা কি করতেন এই ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আসবেন قال الإمام ابن كثير في تفسيره আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের যে লেখক তিনি দেখেন কিলা নাজারাত ফি আবি ওবায়দা কিনা কতাল আবুহু আবাহু ইয়াম বদরিন যখন আবু ওবায়দা তার পিতাকে বদরের যুদ্ধে হত্যা করলো সেই প্রসঙ্গে আল্লাহ আব্দুল আলমী করেছিলেন হ্যাঁ যে কি ওয়ালাউকান আবাহম যদিও তারা আমাদের পিতা হয় বলে যেহেতু পিতাকে হত্যা করেছিলেন আবু বকর সিদ্দিক আলী আল্লাহ আহম তার ছেলেকে যখন দেখলেন যুদ্ধের মাঝখানে বলেছিলেন যে আমি তোমাকে যদি আমার নাগালে পেতাম তখন হত্যা করতাম সে সম্পর্কে বললেন আও আপনা আহম এরকম বললেন আও একোয়ান আহম এটা ছিল মূলত মুসাহিন ওমায় সম্পর্কে যিনি তার ভাই ওবায়দিন ওমায়কে হত্যা করেছিলেন এরকম আসিরাতাহুম এটা ছিল ওমর বেপাত্তাব এবং হামজা আলী ওবায়দা আপনি হারেস এ সম্পর্কে যারা যুদ্ধের ময়দানে হয়তো ওমর আল্লাহ তারা তার কোনো নিকটাত্মীকে হত্যা করেছিলেন হামজা আলী ওবায়দা এরা হত্যা করেছেন ওতবা সাইবা এবং অলিদকে অলিদ আপনি ওতবাকে তো এদের প্রসঙ্গে আল্লাহ তারা বললেন যে অলাউকান আলাউন যে যদিও সেই লোকগুলো মুসলিকগুলো তোমাদের পিতা হোক তোমাদের সন্তান হোক বা তোমাদের ভাই হোক বা তোমাদের আত্মীয় স্বজন হোক এটা যদি করো তবু তারা এদেরকে ভালোবাসবে না এটা থেকে সম্পর্ক ভিন্ন ছিন্ন করবে এটা তারা করবে ইমান তারা ওই সমস্ত লোক অন্তরে আল্লাহ রব্বুল আলমিন ইমানকে রোপণ করে দিয়েছেন ইমানকে লিখে দিয়েছেন বা ইমানকে অবধারণ করে দিয়েছেন ও আইয়ে তখন মিনহু এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই ইমানকে আরো শক্তিশালী করেছেন তারই পক্ষ থেকে শক্তি দিয়ে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে প্রবাহিত আর আনহার নহর সমূহ খালিদিনা ফিহা এবং তথা তারা চিরস্থায়ী থাকবে রাজি আল্লাহ আনহু আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ওলাই হিজবুল্লাহ এরাই হচ্ছে আল্লাহর দল আল্লাহ আল্লাহ হিজবুল্লাহ মুসলিম আল্লাহ দলই হচ্ছে গালে এখানে আমাদের লক্ষ্য দুইটা দুই প্রসঙ্গে আসলো যে একটা ছিল যে মুসিদদের সম্পর্কে কাফেরদের সম্পর্কে যারা কাফেরদের থেকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কে বলা হলো ওখানে ছিল উলাইকা তবা আল্লাহ আলা মুলুবিহীন অসামিহীন অবকরিন যে ওদের অন্তর ওদের কর্ণ ওদের চোখের উপর আল্লাহ রাবুল আলমিন মোহর করে দিয়েছেন আর এখানে আসলে উলাইকা কাতাবা ফিকুলুবিহীন ইমান তাদের অন্তরে আপনারা ইমান ইমানকে আবদ্ধ করে দিলেন তাহলে দেখা যায় দুজনের পার্থক্য ওখানে ইমানটাকে আপনারা গ্রহণ করতে না পারে সেই জন্য মোহর করে দেওয়া হলো আর এখানে আল্লাহ রাবুল আলম ইমানের বীজ বহন করে দিয়েছেন তাফসির এখন এটা আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এটাকে আসলে একটা তাসবি বা তুলনা করা হয়েছে একটা খ্যাতের সাথে যেমন একজন ভালো কৃষক সে প্রথমে নিজের খ্যাতকে ভালো করে তার দেয় সাজায় তো সাজ দেওয়ার পরে তারপরে সেখানে বীজ বপন করে এটা হলো কাতাবাফি পুলুভূমির ইমান ইমানের বীজ রোপণ করা হলো বপন করা হলো এরপরে বীজ রোপণ করে কৃষক খ্যাতের থেকে গাফল থাকে না খ্যাতটাকে আবার সে মাঝে মধ্যে গিয়ে দেখে আগাছা পগাছা এগুলো জন্মিল কিনা এগুলো পরিষ্কার করে আল্লাহ রাবুল আলম মূলত সাথে গিয়ে বলেন গিয়ে তখন বিরূপেন মিলব যে আল্লাহ রাবুল আলমী তাদের তার পক্ষ থেকে এটাকে শক্তিশালী করেছেন অন্যায় আছে দাইয়ে না হোক কলৌবিহীন দাইয়ে না হোক এটাকে সজ্জিত করা অর্থাৎ আগাছা পরগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়া এরপরে ওখানে আসছে ওয়াকাররা এটাই মূল কুফরা ওয়াল কুসুক আর এটা এরকম যেরকম চতুর্দিকে বেরিবাস দেওয়া হয় তো সেরকম আল্লাহ তারা বেরিবাদ দিয়ে দিলেন যে এবং অন্যান্য গুণাগুলোকে আল্লাহ তারা তাদের কাছে একেবারে ঘৃণিত করে দিলেন অপছন্দনীয় করে দিলেন তাদের কাছে ভাব তৈরি হয় না বরং গুনাহের কাজগুলো তাদের কাছে মন্দ বলেই মনে হয় এটা মোমেনদের জন্য এভাবে কথা বললেন আর ওখানে আসলো তামাম লল এখানে সাথে কি আসলো উদয় হিজবুল্লাহ অলাই কোন এরা হলো সফলতা আর আগে ছিল উলাই কোমল গাফেরুন এরা হলো গাফের কাজেই বুঝতে হবে যে যারা কুফারদের সাথে সম্পর্ক রাখে এদের সঙ্গে স্থাপন করে তাদের জন্য সেই গাফেলুমদের দলে তারা চলে যাবে এবং তারা আল্লাহ আল্লাহ কলম পর্যায়ে চলে যাবে এবং তাদের কাছে এটা অন্যায় অন্যায় বলে মনে হবে না আর যারা এর থেকে ভিন্ন হয়ে চলবে আল্লাহ রাবুল আলম তাদেরকে এই পরবর্তী নিয়ামত দান করবেন যা সুরায় কিসের সুরা মাদার একশো উনিশ নম্বর আয়াত থেকে যারা তারা হলো সুরা মাদার একশো উনিশ নম্বর আয়াত যেখানে আসলো ফিরুন বদিয়ন আল্লাহ আর রাস্তায় সিদ্ধারি এই আয়াতের মধ্যে একটা বিরাট লক্ষণীয় বিষয় হলো এরকম যখন তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পড়ায় আয়াতটা যেটা বললাম যে তাদের মাতা হোক তাদের আত্মীয় স্বজন হোক সন্তান হোক এই সবগুলোকে ছিন্ন করে পরে আল্লাহ রাবুল তাদেরকে পুরস্কার দিলেন রবি আব্বাহ আনহু আনহু আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তারা সফলতা তারা আল্লাহ দল যেহেতু তারা তাদের নিকট আত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব তাদের পিতামাতা এর থেকে তারা সম্পর্ক ছিন্ন করেছিল আল্লাহ আব্বুর আলমী তার পরিবর্তে আব্বাবাহমুল্লাহ আনহু আল্লাহ তারা তাদের বিনিময় দান করলেন যে আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট অরেজাল মানহু বিমা আতাহ মিনা নাইন মুকিম এবং আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট হলে তাদেরকে নিয়ামত দান করবেন নাইম মুকিম স্থায়ী নিয়ামত আল আজিম এবং বড় সফলতা আল আমিন অন্যান্যভাবে দুনিয়া সব সাহায্য করবেন সেই নাম জন্য যে বিষয়গুলো বলেছিলেন তার বিপরীতে আল্লাহ তারা এই নিয়ামতগুলো দান করলেন এখানে বলা হলো উলা আলা উলায়কা এরা হচ্ছে আল্লাহ দল এবং হেজবুল্লাহ সম্পর্কে বললেন তারা হল দেখুন তারা সফল কাম অপরদিকে অন্যদের জন্য বললেন আলা ইল্লা হিজবা শৈতান হুমুল খাসিরুন সুরা নম্বর আসলো আলামু সালিহ মুআরাতুল মুশরিক ওয়া হুকুম ইলাইহি রুসুলুহু ওয়া বিলিয়াদি আবিল ইসলাম আবিল মাল কামা ক্বালা তাআলা ফালা তাকুনান্না যুহিয়াতুল কাফিরিন কুফারদের সাথে সম্পর্কের আরেকটা দিক হল মোয়ারত মুশরেক আর রুকুন এটাই অনুষ্ঠাতহু যে মুশরেকদের দিকে ঝুঁকে যাওয়া তাদের প্রতি আকৃষ্ট হওয়া তাদের সাহায্য করা তাদেরকে হাতের মাধ্যমে শক্তি যোগানো মুখে তাদের সমর্থন করা অথবা অর্থ সম্পত্তি সাহায্য করা এই সবগুলোই কুফারদেরকে সাহায্য করা অন্তর্ভুক্ত আমার তারা তারা যেমন তারা তারা বললেন ফালা তাকুনান না জহির কাফিরিন কাফেরদের জন্য তুমি জহির বা সাহায্যকারী হইও না আর কথা শেষ নম্বর আয়াত وقال رب بما انعمت علي فلن আকুনা ظهيرا মুজরিমিন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম সঙ্গে কোরআন শরীফের আসতে যে আল্লাহ তাআলা নিকটে তিনি আবেদন করলেন রব্বি হে আমার রব বিমা আনআমতা আলাইয়া আপনি আমার প্রতি যে নিয়ামত বা অনুগ্রহ দান করেছেন তার জন্য আমি আপনার কাছে আবেদন করি যে ফালান আকুনা আর জহির মুজরিমিন আমি যেন মুজরিমদের জন্য কোনো রকম জহির বা সাহায্যকারী না হই আর পাতা এর সতেরো নম্বর আয়াত কাজে মুজরিমিনদের কোনোভাবে সাহায্যকারী হওয়াটাই একটা মমিনের জন্য তার সান্না তার সাথে খেলাফি কাজ وقال إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন নিষেধ করছেন ওই সমস্ত লোকদের থেকে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে দিনের ব্যাপারে দিয়ারিকুম এবং যারা তোমাদেরকে তাদের তোমাদের দিয়া থেকে তোমাদের গ্রাম থেকে তোমাদের জনপদ থেকে বের করে দিল এবং তোমাদেরকে বহিষ্কারের জন্য যারা সবভাবে চেষ্টা করলো তাদের তোমাদের বহিষ্কার করলো তাদের ব্যাপারে আল্লাহ তারা তোমাদের নিষেধ করছেন আন্তাবাল্লাহুম তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা তাদেরকে নিজেদের কি করা কোনো দায়িত্ব অর্পণ করা এর থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদেরকে বারণ করছেন তোমাদের নিষেধ করছেন অমাইয়া তাবাল্লাহুম আর এটা তারা করবে তাওলাই কোনো জলেন তারাই হচ্ছে জলেন সুরায় মুমতাহিনা এর কারণে নম্বর যায় হাদা খেতাবুল্লাহ তাআলা মুমিন ফি হাদিল উম্মাহ বলছেন যে এটা হলো আল্লাহ তাআলা হুকুম এই উম্মতের জন্য মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন ফাজুল আইয়ুহা সামিন কারি হে শ্রোতা তুমি ভালো করে দেখো আইনা তাকা মিন হাদা খেতাব অহুকমে হাদিল আয়াত আল্লাহর এই হুকুম আল্লাহর এই বিধান আল্লাহর এই সম্বোধনমূলক কথা এবং আল্লাহর আয়াতের হুকুমের থেকে তুমি কোথায় এরপর ইসলাম ইন্দা বিভক্তির মুশরিকিন ও মাদাতিন ও তাকফিরিহিন ইসলামে প্রবেশ করা সম্ভব না মুশরিকদেরকে ঘৃণা করা শত্রুতা পোষণ করা এবং তাদেরকে তাকফির করা ব্যতীত শেখ মোহাম্মদ আব্দুল আহাব রহমাল্লাহ তারা বলেন وأنت يا من من الله عليه بالإسلام وعرف أن ما من إله إلا الله لا تظن أنك إذا قلت هذا هو الحق وأنا تعرف ما سواه لا تعرض المشركين শেখ মোহাম্মদ আব্দুল আহমদ তামিম রহমতুল্লাহ করেন যে হে ইমানদার যারা তাদেরকে আল্লাহ আব্দুল আলমিন ইসলামের দৌলত ইসলামের সম্পদ দান করে অনুগ্রহ করেছেন এবং তুমি জানতে পারলে যে আল্লাহ ব্যতীত তুমি ইলাহ নাই তুমি মনে করো না যে আমি এই কথা বলার কারণে এই নাজাদ পেয়ে যাব ওয়ান আতারকুল মাসাবাহু যে আমি আল্লাহর প্রতি ইমান রাখলাম আর অন্য কিছু করবো না এটা বলে পার পেয়ে যাবো ওয়ালাকিল্লা আতার মুশরিকিন মসজিদদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হবো না বলে আকুল কি ইমসাইয়া তাদের সম্পর্কে আমি কিছু বলবো না তাদের কাফের বলবো না তাদের মুসলিক বলবো না না তাজুন্না আন্না বাড়িকে জাকতুল্লাহ কাবিহি দুপুর ইসলাম তুমি মনে করো না যে এর দ্বারা তুমি ইসলাম প্রবেশ করলে বরং তোমার ইসলামে প্রবেশ করার জন্য জরুরি যে তুমি তাদের থেকে শত্রুতা পোষণ করবে তাদেরকে ঘৃণা করবে তাদেরকে মন্দ বলবে তাদের সাথে শত্রুতা ঘোষণা করবে আমার পাওয়ার আবুকা ইব্রাহিম যেমন ভাবে তোমাদের পিতা ইব্রাহিম এবং তার সঙ্গীরা বলেছিল ইন্না মিনকুম অমিম্মা তা আবুদার মিন্দুল্লাহি কাফরনা বিদ্যুম আবাদা বাইনা নম্বর আয়াত যেটা ইব্রাহিম তার সঙ্গীরা বলেছিলেন যে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত অনিম্মাতা আবুদু না এবং তোমরা যদি পূজা করো তার থেকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওদের পূজা করো তাদের থেকে আমরা বাড়ি বা তাদের থেকে বাড়ার ঘোষণা করলাম তাছাড়া না বিকুম আমরা তোমাদেরকে অস্বীকার করি বাদা আবাইনা না আবাইনা তোমার আদা বাদার বাদা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা স্পষ্ট হয়ে গেল অথবা শুরু হয়ে গেল আবাদান সবসময়ের জন্য হাত্তা তৌমিন বিদ্যা আহতাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে এখানে দেখা যায় একটা জিনিস যে ইন্না বড় মিনকুম অমিন্নতা আলকুম প্রথমে কিন্তু মিনকুম যে আমরা তোমাদের থেকে মুক্ত এবং তারপরে তোমরা যা পুজো করো তার থেকে কাজে পূজা করো মূর্তিদের থেকে সম্পর্ক ভিন্ন করা এর চেয়েও বেশি জরুরি মূর্তি পূজক যারা অথবা মুসলিম যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা এটা অবশ্য আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াতের প্রত্যেকটা আজ দেখা যায় যে কাফেরদের থেকে সম্পর্ক ভিন্ন করা যতগুলো আয়াত সবগুলো একই বিষয় যে আগে এই মুশ্রেক এবং কাকির এবং এই জাতীয় লোকদের থেকে সম্পর্ক ভিন্ন করার কথা এরপরে মূর্তি বা এই জাতীয় যেগুলো পূজা করা হয় তার থেকে সম্পর্ক ভিন্ন করা এরকম ভাবে আল্লাহ আল্লাহ তারা আরো বলেন যে যে তাগুদকে অস্বীকার করলো এবং আল্লাহ প্রতি আনলো ফাকাদিস্তান সাকাবিল সে মজবুত করা ধরলো বা শক্ত করে ধরল এখানে দেখা যায় যে সবাই এক ফুলবিদ তাগুদ তাগুদকে অস্বীকার করে এটা প্রথমে এখানেও সেই একই কথা প্রথমে তাগুদকে অস্বীকার করা বর্জন করা তাদের সম্পর্ক চিহ্ন করা এরপর আল্লাহ প্রতি ইমান রাখা এবং মূলত কালেমা মানুষ এটাই বল লাইলাহা ইল্লাহ যেটাই এটাই লাইলাহা মানে কুফুবিদ তাগুদ ইল্লাহ মানে হলো ইমান বিদ্যাল কাজে এটা যদি না হয় তাহলে ইমান পূর্ণ হবে না যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানলো তাতে ইমানদার হয় না যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে বর্জন না করে তাগুতের প্রতিবাদ না করে তাদের মন্দ না করে তাদের গাড়ি গালাজ না করবে এত অতক্ষণ পর্যন্ত সে মুরমুন হতেই পারে না ইসলামে প্রবেশই করতে পারে না কোন রজুলুন কোন ব্যক্তি যদি বলে এরকম আনা আব্বাউন্নবী সালাম আবু আল কোন ব্যক্তি বললো যে আমি মোহাম্মদ রাসূলের প্রতি ইমান রাখি তাকে অনুসরণ করি এবং সত্যই অনুসরণ করি কিন্তু আমি লাত ও বিরুদ্ধে কিছু বলবো না বলে আতাল্লাহ আবু আমি কোনো গালিমন্দ করবো না এবং এই জাতীয় যারা আছে মা তাদের কিছু বলার তো দায়িত্ব আমার নেই লামিয়াতে খা ইসলাম বলেন তার ইসলাম এটা পূর্ণ হবে না বা ইসলাম শুদ্ধ হবে না এটা আব্দুরুস্তানিয়া কিতাবের দুই নম্বর খণ্ডের একশো নয় নম্বর পৃষ্ঠে আছে এটা মোহাম্মদ আব্দুল রহমান তামিম রহমতুল্লাহ থেকে বলেছে এটা তো যে সমস্ত ওলামা পূর্বে পরের সমস্ত ওলামা সাহাবা এবং সমস্ত এবং সমস্ত আহলে জামাতের লোকেরা একমত আন্নাল মারআ লা মুসলিমান ইল্লা বিতাজাররুদ শিরকিল যে কোনো মমিন সত্যিকারী মুসলিম হতে পারে না মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিরকি আকবর থেকে মুক্ত না হবে অল মিনহু এবং তাদের থেকে সম্পর্ক ভিন্ন না করবে অমিন মিনহু অমিন মা পালাহু শিরকের থেকে এবং শিরিক যারা করে তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন না করবে অতক্ষণ পর্যন্ত সে মুসলিম হতেই পারে না অপগ্নিম আমল কুল্লি হারিল্লাহে এবং তাদেরকে ঘৃণা করা তাদের থেকে শত্রুতা পোষণ করা শক্তি অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী এবং সম্পূর্ণ আমলকে আল্লাহর জন্য খারিজ করা এটা ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মমিন হতেই পারে না অকাল হুসাইন আবদুল্লাহ আবদুল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর সন্তান হোসাইন এবং আবদুল্লাহ এদের থেকে বলিত যে আল মাসারুল হাদি আসারা ওনারা যে বর্ণনা করেন তার মধ্যে আসছে যে এগারো নম্বর মশলা উনি উল্লেখ করেছেন রাজুল দাসার হাবাদ্দিন মহাব্বাহ এক ব্যক্তি ইসলামে প্রবেশ করলো ইসলামকে ভালোবাসলো কিন্তু ওরা কিংবা ওয়াদ মুশরিকিন মুশরিকদের সাথে সে শত্রুতা পোষণ করে না আর আদাহুন অথবা শত্রুতা পোষণ করে কিন্তু ওরা মুকাফির হুম তাদেরকে কাফের বলে স্বীকার করে না তাদেরকে কাপের বলে না আও করা অথবা সে বলে হেত আনা মুসলিম আমি মুসলিম ওরা কিল্লা আকদিরু আমি কফিরা আল্লাহ আমি মুসলিম তবে যারা লাই লাইল্লাহ বলে তাদেরকে কাফের বলতে পারি না এটা আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যায় যে আমাদের সমাজে মনে করেন যারা ক্ষমতাধীন যেহেতু এটা মনে করেন আমাদের সরকার এমনকি মনে করেন যে এখনকার আমাদের শেখ হাসিনা আছে সেও কিন্তু অহাজ করতে যায় লাইলা বলে এবং ইনশাআল্লাহ আমার মধ্যে বলে বলে এক্ষেত্রে কেউ কেউ বলে যে আমি মুসলিম তবে এদেরকে তাকফির করতে পারবো না ওরামি আরিফ মানা ওরা ওরামি আরিফ মানাহা ওরাজুন দাখালা আলাদিন ওয়াহাব্বাহু ولكن يقول لا أتعرض للطباع وأعلم أنها لا تضر ولا تنفع এরকম একজন লোক ইসলাম প্রবেশ করলো ইসলামকে ভালোবাসে কিন্তু সে বলে যে আমি ওই যে মামলার গুলো আছে এরকম বিভিন্ন রকমের যে তৈরি করা হয় মূর্তিগুলো তৈরি করা হয় এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না আমি বিশ্বাস করি যে আমরা এগুলো কোনো উপকার করতে পারে ক্ষতি করতে পারে না এই বিশ্বাস আমার পুরা ওরা কিংবা তার অথবা কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে কিছু বলতে পারবো না এর সমালোচনা করবো না এটা যারা পূজা করে তাদের বিরুদ্ধে আমি উঠবো না এরকম সে বলবো সে ব্যক্তি মমিন হবে কিনা আর জবাব আল্লাহ রজুল্লাহ কোনো মুসলিমান উত্তর হলো যে এই লোকটা মুসলিম হতে পারবে না إلا إذا عرف التوحيد ودعا به وعمل بموجبه وصدق الرسول صلى الله عليه وسلم فيما أخبر به وأطاعه فيما نهى عنه وأمر به وعمل به وبما جاء به যতক্ষণ পর্যন্ত সে তৌহিদের পূর্ণ ইমান না রাখবে এবং রাসুলের পরাম যা নিয়ে এসেছিলেন সেগুলোর প্রতি ইমান না রাখবে এবং তার যে চাহিদা চাহিদা হল বলতে যে যারা মমিন তাদেরকে মমিন করে স্বীকার করা যারা কুপ্পা তাদেরকে কুপ্পা করেই স্বীকৃতি দেওয়া ঘোষণা করা এটা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি না করে ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হতে পারে না আমার কাফির হুম সুতরাং যে ব্যক্তি বলবে যে আমি মুশ্রিকদেরকে শত্রু শত্রু ভাবি না অথবা শত্রু ভাবি কিন্তু করবো না অথবা এ কথা বললো যে তাদের সাথে আমি কোনো ঝগড়া হতে চাই না অলা অস্বীকার যদিও তারা লাইলাহ করে এবং কুপুরিও করে সিরিকও করে দিন ইসলাম বিরোধিতাও করে এটা আমাদেরকে আমাদের সমাজে ইসলাম আইন হওয়ার ইসলাম বিরোধিতাও করে এটা যারা করবে বলে যে এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করবো না এদের সাথে আমি শত্রুতা পোষণ করবো না এই নীতি নিয়ে চলতে লাগলো আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে এটাই বেশিরভাগ করা হয় এটা এরকম যারা এরকম মূর্তি পূজা করে মাদার পূজারি যারা প্রবাস পূর্বাপুর থেকে মানে যে গম্বুজ তৈরি করা হয় গম্বুজ পার্টি যেটা এদের বিরোধিতা আমি করবো না বলেন যে ফাহাদ কোন মুসলিমান এ ব্যক্তি মুসলিম হতে পারে না বালু আমিমান পাওয়াল্লাহ ফিহিম বরং সে তো ওই দলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا সূরা নিসা এর 150 নম্বর আয়াত যে এ লোকগুলো হলো তারা ইয়া কোনো না তারা বলে নৌমিনুবে বা আমরা কিছু অংশ মানবো কোরআনের কিছু অংশ মানবো অনাথ করবে বাবা এবং কিছু অংশকে অস্বীকার করবো না তারা মূলত চায় আইনের তাকিদু বাইনা তারিকা সাবিলা ইমান এবং কুফুরের মধ্যে একটা মাঝামাঝি রাস্তা রাস্তা তৈরি করতে আবিষ্কার করতে চায় আল্লাহ রাবুল আলমদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরা হলো কাফির এবং হক কাফির নির্বিজাল কাফির এবং কি খারেজ কাছে যার কোনো কিনা কোনো ভেজাল নেই কাজে তার পুরানি খারেজ একশো পঞ্চাশ নম্বর আয়াত পরিষ্কার করে দিল যে আমাদের সমাজ যারা বলে অথচ আল্লাহ দিন কায়েম করতে তারা প্রস্তুত না লাইলাহ বলে আবার সুদের লাইসেন্স তারা দেয় লাইলাহ বলে মদের লাইসেন্স তারা দেয় লাইলাহ বলে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরিও করে এই কাজগুলো যারা করে আল্লাহ তারা তাদের সঙ্গ দিলেন যে উলাই কামুল কাফের হাত্তা এরা হলো হক কাফের মানে যেমন মোমেনের হক কাপ এক জায়গায় তার বিপরীত আসছে এটা যে এরা হক কাপের মানে একটা নির্ভেদাল কাপের একটা খালেদ কাপের এর মধ্যে কোনো রকম ইমামের কোনো বুবাস নাই হ্যাঁ পিওর কাপের বলা যায় পিওর হ্যাঁ, কাপের হ্যাঁ, আল্লাহ মতো আর সাথে শত্রুতা পোষণ করা এবং তাদের সাথে তাদের করা এবং তাদের থেকে দূরে থাকা এটা আল্লাহ আলমিন ফরজ করে দিয়েছেন কোরআন আল্লাহ আগে তো আমরা আগে কিছু আলোচনা করেছিলাম মোজা তালা পাকিস্তান রাত থেকে যেটা রাত আসিদুল কমান ইউমিনাবিল্লাহ যে আপনি কোনো মমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহকে এবং পরকার বিশ্বাস করে আল্লাহ রসুলাহু আল্লাহ আল্লাহ রসুল যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সাথে দোস্তি করে এরকম কাউকে পাবেন না তারা অর্থ এমন যদি করে সে মমিন হতে পারে না অপারা তাহারা আল্লাহ তালা কোরআনে কাইমের আরো এক জায়গায় সাত করেন তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু না তোমরা তাদের সঙ্গে গিয়ে মিশ্র তাদের সাথে দেখা করো সাক্ষাৎ করো বিল মাওয়াবদা মহাব্বতের সাথে অধিকার অন্তরাঙ্গ পরিবেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয় হৃদ্যতাপূর্ণ পরিবেশে এটা এটাই হলো তোমাদের ভাষা তোর কোন ইংলিশ যে তোমরা এদের সাথে মা বাপ দ্বারা মহাব্বাত বা হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে মিশো এটা করো না অর্থাৎ কাকারু বিমার যা হককে অথচ তারা অস্বীকার করে বিমার যা হক তোমাদের নিকট যে হক এসেছে সেগুলোকে ইয়করেজুন রসুল তারা রসুলকে এবং তোমাদেরকে বের করে দেয় তো এটা তো বের করে রসুলকে বের করে দেওয়া এখন সম্ভব না বের করে দেওয়া তো আইনকে তারা বের করে দেয় কাজে তারা দেখা যায় সংসদ থেকে তাদের বঙ্গভবন থেকে তাদের সচিবালয় থেকে আল্লাহ রসুলকে বের করে দেয় তার মানে আল্লাহ রসুলের আইনকে বের করে দেওয়া অর্থই হল আল্লাহকে রসুলকে বের করে দেওয়া এরকম ভাবে মোমিনদেরকে বের করা অর্থ মোমিনদের আইন কানুনকে বের করে দেওয়া আর এটা তো বাস্তবে এখনো সম্ভব মোমিনদেরকে বের করে দেওয়া হয় যদি কোনো মমিন সেখানে গিয়ে বলে যে আমি আল্লাহ আইন চাই আর দুনিয়ার কোনো আইন চাই তাদেরকে বের করে দেওয়া হয় দুনিয়া থেকে বের করে দেওয়া হয় আর বের করার একটা অর্থ কি করে সেটা আবদ্ধ করে বের করা অর্থ এটা একটা ওই যে চুরির বিচার আছে যে হাত কাটা এবং এক বছর জন্য কি করতে দেশ থেকে বের করে দেওয়া এই দেশ থেকে বের করে দেওয়া একটা তফসিল আছে যে জেলে ঢুকিয়ে দেওয়া যে বন্দি করে দেওয়া কাজে দু না রসুল আর ইয়ে ইয়াকুম তারা রসুলকে এবং তোমাদেরকে বের করে দেয় বের করে দেওয়া এটা হতে পারে যে তাদের তোমাদেরকে তারা আটকে রাখবে তারা বন্দি করবে এবং তারা বর্তমান করছে ফাওয়ার শাহ আব্দুর রহমান হাসান রহমাল্লাহ তালা قال الله تعالى ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون আল্লাহ তারা মুনাফিকদের সম্পর্কে বলেন তাওয়া কাসিরা মিনহুম তুমি দেখবে তাদের অনেককে এটা বললাম না তারা বন্ধু বানায় ওই সমস্ত লোকদেরকে যারা চুকরি করেছে কতই জঘন্য খারাপ যা তারা নিজেদের জন্য পেশ করে বা নিজেদের যারা তারা করে থাকে আনসাফিকাল্লাহ আলাইহি আল্লাহ রাবুল আলম তাদের প্রতি অসন্তুষ্ট অফের আবার হুম ফরজুন এরা চিরস্থায় আদালত থাকবে ওরাও কেমন বিদ্যালয় নবী অমাউন্সের যদি তারা সত্যিকারে আল্লাহকে এবং নবীর প্রতি অমাউন্সের এলেইহে এবং নবীর উপরে যা আল্লাহ তারা নাজিল করেছেন তার প্রতি ইমান রাখত মাত্তা ফাজুর হুম তাহলে তারা কখনোই এই লোকদেরকে বন্ধু বানাত না ওলা কিন্না কাসির আমিল হুম কিন্তু এদের অনেক লোকই পাশে তার মানে তাহলে বুঝে গেল যে লোকেরা মুখে রায় লাইডা পড়ে এরপর ওদেরকে বন্ধু বানায় আল্লাহ তারা তাদেরকে আর একটা ফোন দিলেন এখানে যে ওরা চিন্না কাসির মিনহু ফাসেতুন যে তাদের বেশিরভাগ হলো পাশে কাজে স্পষ্ট হয়ে গেল যে এরা পাশে এদের পাশে বলাটাই ইমানের দামি এরা তোরা মায়াদা আশি এবং একাশি নম্বর আয়াত আল্লাহ আর আলামিন আয়াত সব করেন অকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হ্যাঁ ইমানদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাই না বাবুম আউলিয়া বানাও তারা বরং একেবারে বন্ধু আমার তো আল্লাহ মিনকুম তোমাদের থেকে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে ফাইন্না হবিন সে তাদেরই একজন আল্লাহ রাবুল আলম দারিমদের খেদায় দান করেন না এখান থেকে শুরু করে ইয়াউল্লাদিন আমানু মাইয়া তামিনকুম আমদিনহি সতফ ইয়াসিদ্দাহ কৌমিন তোমাদের কেউ যদি দিন থেকে সরে যায় অর্থাৎ যদি এখন কেউ মনে করতে পারে আমরা ইসলামের থেকে সরে যাবো ইসলামের যদি আমরা অনুসরণ না করি তাহলে আল্লাহ ক্ষতি হয়ে যাবে আল্লাহ তাহলে আল্লাহ ক্ষতি হবে না মাইয়া সাদ্দামিন তুম তোমাদের যে কেহ দিন থেকে সরে যান মোত্তাল হয়ে যান আমি নিহি ফসল পাইয়াতিল্লাহ হবে কমেন আল্লাহ তারা আপনি এমন এক জাতি সৃষ্টি করবেন ইফেক্ট ইফেদবুহম ইফেদবু রাহুম যারা মমিনদেরকে ভালোবাসবে বা আল্লাহকে ভালোবাসবে আদিল্লাত আল্লাহ মুমিনিন যারা জন্য আবু বিনয়ী আর কত যারা আল্লাহ করবে তিরস্কারকে তারা ভয় করবে না তোরা মায়েদার একান্ন থেকে নিয়ে 54 নম্বর আয়াত গেল যে এটা আবার গর্বের কারণ যদি কালিমাও করে এবং কুফারদের সাথে সম্পর্কও রাখে তারা সাবধান করছিলেন সতর্ক করলেন যে তোমরা এটা যদি করো তোমার মোটাম হয়ে যাবে আর মোস্তান হয়ে যাওয়ার পরে আল্লাহরও ক্ষতি হবে না ধর আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করে আপনার জাতি সৃষ্টি করবেন যারা মূলত উৎসবদের সঙ্গে বন্ধুত্ব করবে না তারা মোমিনদের সাথে বন্ধুত্ব করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর লোকদেরকে ভালোবাসবে মোমিনদের সাথে তারা নম্র আচরণ করবে এবং কাছের বিরুদ্ধে কঠোর হবে যারা আল্লাহ রাস্তায় লড়াই করবে এবং এ ব্যাপারে আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে তারা তোমার তিরস্কারের তিরস্কারে ভয় করবে না এখন দেখা যায় আমাদের সমাজে আমরা দেখি মসজিদে এখন চেহারের কথা বলতে গেলেন ভয় পায় যে এখন জিহাদের কথা বলতে গেলে কোনো হয়তো কোনো বিশেষ দলের আর সদস্য মনে করতে পারে সেজন্য প্রায় বন্ধই হয়ে গেল তো এটাই হলো যে এই লোকগুলোর গুণ তা হবে না এই লোকগুলোর গুণ হবে যে তারা লামাতা লাইন কোনো তিরস্কারকে তিরস্কার তারা ভয় পাবে না এটাই হবে সেই মোমিনদের লক্ষণ আল্লাহ এটা জানিয়ে দিলেন সুরায় মায়দার একান্ন থেকে চুরান্ন মায়াতের মাধ্যমে অপারা তারা আল্লাহ তারা আবার কাজ বলেন বাচ্চিরিন মুনাফিকিন এই সবগুলো এত উদ্দেশ্য হলো যে যারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এদের পরিচয়টা আসলে কি আমরা পাইলাম তাদের পরিচয় তারা মোস্তাদ তাদের পরিচয় তারা পাশে আর একটা পরিচয় আলাদা যেটা মোনাফিক যেমন এখানে আসলো এটা সুরাহ নিসার একশো আটত্রিশ থেকে নিয়ে উনচল্লিশ নম্বর আজ পর্যন্ত বাসিরিল মোনাফিকেই না মোনাফিকদের আপনি শোষণবাদ দিন আসল তো শোষণবাদ হয় না মোনাফিকদের জন্য দুঃসংবাদ এটা উপহাস করা মজার করা যেমন আমরা বাচ্চাদেরকে বলি যে কি করো হাফিজ তুমি করো দেখবা যে ভালো করে মজা হবে মজা তো পাবে না শাস্তি হবে এটা এরকম বাস্তি মুনাফিক না মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন বে আল্লাহ আলিমা তাদের জন্য আপনি কষ্টদায়ক শাস্তি আল্লাহ দিনে একটা ইয়াত্তাফিজুনাল না হলিয়া কোন মুনাফিকিটা আল্লাহ দিনে একটা ইয়াত্তাফিজুনাল না হলিয়া যারা কাফেরদেরকে বন্ধু বা অলি বানায় মিন্দুলের মুমিন মোমিনদেরকে বাদ দিয়ে মোমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে নেতা বানায় তাদেরকে আপনার সুসংবাদ দিন যে তাদের কষ্টটা শাস্তি তাদের জন্য মোনাফিকদেরকে এখানে আর একটা কথা বলা হলো যে একদিকে এদেরকে মোনাফিক বলা হলো অপরদিকে কঠিন শাস্তি থেকে সাফল করে দেওয়া হলো এরকম ভাবে আয়াতকে আসছে যে ওলাকিন মানসারা কুফরি সবরান যারা কুকুরির কাছে নিজের অন্তরকে উন্মুক্ত করে উদার করে দেয় অর্থাৎ কাফেরদের সঙ্গে সে উদার মনে আন্তরিকতার সাথে যে বন্ধুত্ব করে বসে আদান আদিম তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এবং তাদের জন্য কঠিন শাস্তি দারিকা আন্না হোম এটা এই জন্য ইস্তাহাবুল হায়াত দুনিয়া তারা দুনিয়ার জীবনকে ভালোবাসলো আল্লাহ আখ হাতে পরাকালের পরে আল্লাহ তালা কাফেরদেরকে ভালোবাসেন না একশো ছয় থেকে সাত নম্বর যা আগেও আলোচনায় এ পর্যন্ত যা হলো এটা হলো এই জাতীয় লোকদের কোরআনের বিধান যারা ইমানও আনলো ক্যালিমাও করলো আবার কুফরদের সাথে সম্পর্ক স্থাপন করলো তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলো স্পষ্ট করেছেন কোরআনে তা এখানে আলোচনা করা হলো হাকামা বেদিদাবিহি নওয়াজে কাসিরামি কিতাবিহি যা আল্লাহ রাবুল আলম কোরআনে বহু জায়গায় এদের মোস্তাদ হওয়া সম্পর্কে চূড়ান্ত ফেসলা আলোচনা করেছেন অপার শেখ আব্দুর রহমান হাসান ফলে হুনাফা আহালুত তৌহিদ সুতরাং হুনাফা যারা আহারে তৌহিদরাই শুধুমাত্র হুনাফা আল্লাহর একনিষ্ঠ বান্ধা যারা এই মুশরিকদের থেকে সম্পূর্ণ এতেজাল সম্পর্ক ছিন্ন করলো এতেজাল করলো আল্লাহ জন্য করে দিয়েছেন তাদের থেকে এতেজাল করা সম্পর্ক ছিন্ন করা অর্থাৎ তাদেরকে করা বলে আখ্যায়িত করা তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন করা এবং তাদের থেকে বরাদ করা কেন পাওয়া তারা যেমন আল্লাহ তারা বলেছেন ইব্রাহিম আলাহ সালামের ব্যাপারে যে তিনি যখন বললেন আমি তোমাদের থেকে এটা যাও গ্রহণ করলাম তোমাদেরকে বিচ্ছিন্ন হলাম সম্পর্ক ছিন্ন করলাম তোমার আলাদা হয়ে গেলাম এটা নিয়ে শব্দের উপর আলাদা হয়ে যাওয়া সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া তাদের কারো থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম এবং তোমরা যা আল্লাহকে বাদে যাদের পূজা করো তার থেকেও এখানেও যে কথা আগে বলেছিলাম এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা জায়গায় দেখবেন এই এতেজাল সম্পর্কে বারাত সম্পর্কে যতগুলো আয়াত সেখানে প্রথম আছে তোমাদের থেকে এরপরে তোমাদের যে পুজো করো তার তাহলে বুঝে গেল যে উৎসবদের থেকে মুসলিকদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা প্রথম দায়িত্ব বরং মূর্তির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেয়ে বেশি দায়িত্ব এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা সেটা এখানে বলা হলো আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম অমা আমি এবং তোমরা তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাবে পুজো করো তাদের থেকে রব্বি আমি আমার রবকে ডাকবো আশা আল্লাহ রব্বি সাকিয়া নিশ্চয়ই আমি আমার রবকে ডাকতে গিয়ে আমি সেখান থেকে কেউ না বঞ্চিত হব না এলা কৌরি তাহলে ফালাম্মা এ তাজালাহুম এবং এরপরে আল্লাহ সালাম যে ফালাম্মা এ তাজালাহুম যখন তাদের থেকে এতেজার গ্রহণ করলেন আলাদা হয়ে গেলেন এবং তারা তাদেরকে পুজো করে তার থেকে আলাদা হয়ে গেলেন সেটা মারিয়মের আটচল্লিশ থেকে নিয়ম উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে আসলো এটা এবং অন্য আসলো অকালা ইন্না বুড়া অমিনকুম অমিমাতা আমরা তোমাদের থেকে এবং তোমরা তাদেরকে পুজো করো তার থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত এরকম ভাবে মমতানার আগে চলে গেছে একবার এরকম সুরায় কাহাফের ভিতরে আসছে আসলে কাহার সম্পর্কে যখন তোমরা এদের থেকে ওই যে যারা সিরিকি লিপ্ত মূর্তি পূজা লিপ্ত কুফুরিতে লিপ্ত এদের থেকে যখন নিজের পরস্পরে বরাবরি করছিল এটা যাও তুমুহম যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গেলে পৃথক হয়ে গেলে তাদের এখানে যখন তাদের থেকে অমায় আগুনা ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তার থেকে সেখানেও ওই কুফারদের থেকে মসজিদদের থেকে যখন তোমরা আলাদা হয়ে গেলে এবং তারা তাদের পূজা করে তার থেকে তাহলে কুফারদের তো এখানেও আগে আসলো তো এই আয়াতগুলো থেকে বোঝা যাবে ফালা মুলি আহলি তাওহীদ তাওহীদুহুম ইল্লা বিইতিযাল আহলি শিরক ওয়া আদাওয়াতিহিম ওয়া তাকফিরিহিম আর যে কোন ইমানদারের তৌহিদবাদী তৌহিদ পূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহারে শির্ক এদের থেকে আলাদা না হয়ে যায় তাদের সাথে শত্রুতা পোষণ না করে এবং কাফেরকে কাফের করে আখ্যায়িত না করে এই জন্য আহারের শিল্পীর থেকে এতকাল করা জরুরি তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করছিলাম তা হল যে বারাত সম্পর্কে একজন মমিনের জন্য কুফাদের থেকে বারাত জাহের করা নিজেকে মুক্ত মনে করা এবং ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এই বিষয়টা ছিল যা করা এবং হাদিসের অনেকগুলো আয়াতের আলোচনা করলাম আল্লাহ তালা আলম আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আমার করার প্রতিষ্ঠান করলাম